রবিবার রাত দশটায় নাইনটি ওয়ান আসছে সে আসছে যে আসার সে তো আসবে এসে গেছি আমি সতীনাথ সকলের আগে এসে উপস্থিত হয়েছি আর বাকি যারা যার যার জেলাম জেলাম সময় আসবার নিশ্চয়ই চলে আসবে রবিবার রাত দশটা এই তো সময় নিঃসারে ঢুকে পড়ার সেই রোমাঞ্চকর আবহে তোমার তোমাদের মনে স্টেশন নাইনটি ওয়ান পয়েন্ট নাইন ফ্রেন্ডস এফ এম এর রহস্য রোমাঞ্চের বন্ধুরা রহস্য রোমাঞ্চে ভরা শিহরণ জাগানো এই আসছে সে আসছে সিরিজ করতে গিয়ে আমার একটা দারুণ লাভ হয়েছে পথে ঘাটে সেলফোনে এস এম এস এ পরিচিত অল্প পরিচিত আধা পরিচিত এমনকি অপরিচিত লোকজনও উপযাচক হয়ে আমাকে নিত্য দিন নিত্য নতুন গল্পের যোগান দিয়ে যাচ্ছে প্রথম যেটা শুরু করেছিলাম একলা চরের স্টাইলে সেটাই এখন আমরা সবাই রাজা ফ্যাশন হয়ে গেছে সত্যি আমার এক বন্ধু শিল্পী বন্ধু মানে ছবি আঁকিয়ে কাম ডিজাইনার তপন তপন চট্টোপাধ্যায় খুব লম্বা ছ ফুটের ওপর লম্বা মাথা ঝাঁকিয়ে হাত পা নাড়িয়ে প্রায় ধমকের সুরে আমায় বলল কেরে এত রহস্য রোমাঞ্চে জাল বুনছিস গোয়েন্দাগিরির গাল গল্প শোনাচ্ছিস পরাশর বর্মা গেল কোথায় প্রেমেন্দ্র মিত্রকে ভুলে গেলি ছবি আঁকে বলেই তপনের আঙুলগুলো বেশ লম্বা লম্বা আর লম্বা তো খুব ওপর থেকে কিছু শুনলেই মনে হয় ওর বাবারে নি শুনছি যদিও ধমক কথাটা একটু বাড়াবাড়ি করে বলেছি তবু বন্ধু হিসেবে আমার একটা ভুল ধরিয়ে আমার আর সেই সঙ্গে তোমাদেরও উপকারী করল তপন পরাশর বর্মা স্রষ্টা প্রেমেন্দ্র মিত্রকে বাদ দিয়ে কি রহস্য রোমাঞ্চ গোয়েন্দা ভাবা যায় এত কথার কথকতা এত প্রস্তাবনার সাতকাহনের অর্থ নিশ্চয়ই বুঝে পেরেছ এতক্ষণে আগের সপ্তাহ কুইজের এস এম এস মনে পড়ছে তো সেই ছোটবেলায় পড়া এবং শোনা কবিতাটা মনে আছে তো পাখি সব করে রব রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলি ফুটিল আবার শোনো নতুন করে কথা দিয়েছিলাম কবিতার ঘণ্ট পাকাবো কথা রাখ বই আজ শোনাব প্রেমেন্দ্র মিত্রর কাহিনী অবলম্বনে পরাশর বর্মা ও কবিতার ঘণ্ট রাত এগারোটায় প্রথম দশ মিনিট পরেই আবার তারপর পাঁচ মিনিট না যেতে যেতেই একেবারে না বান্দা অগত্যা পরাশরকে গিয়ে জানাতেই হলো দরজায় ধাক্কা দিয়ে ধাক্কা পড়তে না পড়তেই ওধার থেকে বিরক্ত আওয়াজ এলো পরাশর আবার কেন ধাক্কা ধাক্কি বলেছি তো আজ খাবো না খেতে ডাকিনি তুমি দরজাটা খোলো তো দেখি আমারই পড়বার ঘরে দরজা বন্ধ করে কবিতার মক্স করছিল পরাশর দরজা খুলে প্রায় মারমুখ হয়ে বললে কি সর্বনাশটা করলে বলো দেখি ঠিক এই মক্ষম সময়টা এসে সব মাটি না করলে হতো না কি মাটি করলাম ঘরের ভেতর এক পলক চোখ বুলিয়ে বললাম আরাম কেদারায় বসে তো শুধু কড়িকাটি গুঞ্চ দেখছি সাদা কাগজে এখনো একটা কালির আঁচড়ও পড়েনি পড়বে কি করে পড়বে কি করে সবে কবিতাটা তৈরি করে একটু ঘাঁটছি কবিতা ঘাঁটছ আমার চক্ষু চড়ক গাছ যে দরকারি কথাটা বলতে এসেছিলাম তা বেমালুম ভুলে গিয়ে রীতিমতো হতভম্ব হয়ে জিজ্ঞাসা না করে পারলাম না পরাশর কবিতা তো লেখাই হয় জানি তা আবার ঘাঁটা হয় কিরকম বাহ আরে না ঘাঁটলে কবিতা হয় পরাশর আগের বিরক্তিটা কাটিয়ে তার এক্ষুনি বলা কথাটার ব্যাখ্যা করতে তৎপর হয়ে উঠল আরে লেখাটা তো সহজ রামাসামাও পারে লেখার পরে কবিতাকে ঘেটে ঘুঁটে একেবারে ভোল ফিরিয়ে দেওয়াই হলো আসল কাজ কবিতার ঘন্টের কথা শুনে সেই যে মুখটা বড় করে হাঁ করেছিলাম সত্যি বলতে কি তার বন্ধ করবার কোনো অবসর পাইনি আমার সেই হাঁ করা অবস্থার সুযোগ নিয়ে পরাশর বুঝিয়েছিল এই একটা পুরনো নাম করা কবিতার কথাই ধরো না পাখি সব করে রব রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলি ফুটিল এই কবিতার কোনো কদর এখন আর আছে বলো কিন্তু এই কবিতায় যদি একটু ঘেঁটে দু চারটে কথার একটু এদিক ওদিক নাড়াচাড়া করে দিলে আহ একেবারে মাস্টার পিস সাঁলোপে কি অলিভেত্তি কে লিখেছে কেউ ধরতেই পারবে না বিস্ময়ের ওপর বিস্ময় ওই হাঁ করা মুখ দিয়ে এই প্রশ্নটা আপনা থেকে বেরিয়ে গেল কি কি কি কি কি কি বললে সাঁলোপে অলিভেত্তি এরা আবার কারা দেখো ওদেশের সেকালের একালে দু চারজন বড় বড় কবির নাম জানি বটে কিন্তু এই সাঁলোপে অলিভেত্তি এসব নাম তো কালে শুনিনি আর নাই বা শুনলে বিদেশি নাম তো অজানা নাম তো তার মানে মস্ত মস্ত মস্ত কবি তা না হয় মানলুম কিন্তু ওসব কবির নাম তুমি বেড়ে কোথা থেকে তাদের লেখাপা পড়লে কোথায় পড়বো কোথা থেকে আরে ওদের কোনো লেখা কি আছে নাকি যে পড়বো হ্যাঁ লেখা নেই তবু সে মস্ত মস্ত মস্ত কবি ও টোলে পড়বার ভয়ে আমাকে ঘরের দেওয়ালে ভর দিয়ে দাঁড়াতে হলো কি মুশকিল ওই নামগুলো এইমাত্র বানালাম তোমাকে ব্যাপারটা বোঝাবার জন্যে বিদেশি নামের দোহাই না দিলে কবিতার মর্ম কি ঠিকমতো বোঝানো যায় শোনো তবে ইতিমধ্যেই যা শুনেছি তাতেই যে এখন আমার গলায় গলায় সে কথা বলে বাধা দেবার আগেই পরাশর আবার ব্যাখ্যা শুরু করে দিলে পাখি সব করে রব রাতি পোহাইল এই লাইনটাই ধরো নেয়া তো মামুলি বস্তা পদ কিন্তু একটু ঘেঁটে দিয়ে দেখো প্রথমে রাত্রি করে রব সব পাখিরা পোহায় হ্যাঁ? আমার অস্ফুট আর্তনাদটা সম্পূর্ণ উপেক্ষা করে পরাশর বলেই চলল ওটা পয়লা ধাপ মাত্র এখনো কিছুই হয়নি এবার একটু চিত্রকল্পের ফোড়ন দিয়ে নাড়াচাড়া যেমন বোজা চোখে হাট বসে উদিত বলাকা তারপর তারপর তারপর তারপর তোমার না হোক আমার এই মুহূর্তে একটা অ্যাসপিরিন মরিয়া হয়ে তাকে বাধা দিয়ে এ ঘরে অনধিকার প্রবেশের আসল কারণটা এবার পরাশরকে জানালাম আপাতত এখন ওঠো ওঠো ওঠো তোমার ফোন এসেছে চুলোই যাক ফোন কোনো ফোন টোন আমি ধরবো না নিরিবিলিতে একটু কবিতা ভাববার জন্য বাসা ছেড়ে তোমার কাছে এলাম এখানেও ফোন সেইটাই তো আসল কথা তুমি নিজে না জানিয়েলে এখানে তো ফোন কেউ করতে পারে না তবে একবার নয় দুবার নয় তিন তিনবার দেখো তোমার হুকুম মতো আমি প্রথম দুবার তুমি নেই বলে হটিয়ে দিয়েছি কিন্তু এবারে একেবারে নাছর বান্দা গলা শুনে অবাঙালি বলে মনে হলো জানো আমার কথা শেষ হবার আগেই পরাশরের মুখের ভাব বিরক্তি থেকে বিস্ময় এবং বিস্ময় থেকে সংশয় পার হয়ে একেবারে উদ্বিগ্ন উত্তেজনায় পৌঁছে গেছে আরে এই যে শিবপ্রসাদ তিন তিনবার ফোন করেছে এর মধ্যে সর্বনাশ কবিতার ঘন্টের কৌতুক থেকে সর্বনাশা ব্যাপারের মধ্যে যে সে রাত্রেই অমন আচমকা গিয়ে পড়ব তা কি এতটুকু আগে থেকে কল্পনা করতে পেরেছিলাম দাঁড়ায় গা এড়ানো কবি পরাশর ফোনে শিবপ্রসাদের সঙ্গে দুটো কথা সেরে একেবারে অন্য মূর্তি এক মুহূর্তে পরাশরের কথার ধরনে মনে হলো ট্যাক্সির বদলে একটা রকেট প্লেনই এখন তার প্রয়োজন কিন্তু রকেট প্লেন দূরে থাক একটা ট্যাক্সি পেতেই ওই গভীর রাত্রিটা আমাদের বেশ বেগ পেতে হলো সেই ট্যাক্সিতে পরাশরের পাশে বসে গন্তব্যস্থানে পৌঁছতেও লেগে গেল প্রায় খানেক গন্তব্যস্থল যে অত দূর অনুমান করতে পারেনি কলকাতা ছাড়িয়ে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড ধরে বহু দূর যাবার পর বাঁদিকের একটা রাস্তায় পরাশরের নির্দেশ মতো গাড়িটা খুলল তারও পরে বেশ খানিকটা গিয়ে যেখানে ট্যাক্সি থামল সেটা উদম মাঠ না কোনো বাড়িটারই কিছুই ঠাহর করতে পারলাম না শীতের গাঢ় কুয়াশায় ঢাকা ঘুরঘুরটি অন্ধকার রাত কলকাতা থেকে এতদূর পথ যেন সার্চ লাইটের আলোয় কোনো রকমে ফুঁড়ে ফুঁড়ে এসেছি সারাক্ষণই চারদিক কালো পর্দার একটা ঘেরা টোপ মাঝে মাঝে উল্টো দিক থেকে ট্রাক কি লরিগুলো যেন ঘোলাটে দানবীয় রক্তচক্ষু নিয়ে শাসিয়ে চলে গেছে পরাশর এই অন্ধকার কুয়াশায় ঠিক জায়গায় এসে পৌঁছেছে কিনা সন্দেহ করছি এমন সময় ডান দিকে কিছু দূরে একটা আলো দেখা গেল শুধু আলো নয় সে আলো এগিয়ে আসছে এবং এগিয়ে আসার সঙ্গে সঙ্গে এটুকু অন্তত বুঝলাম যে বাড়িটি যেমনই হোক রাস্তা থেকে তা বেশ দূরে এবং সামনে রীতিমতো প্রশস্ত খানিকটা জায়গা আছে আলোটা আরো কাছে আসবার পর যে লোকটির হাতে লণ্ঠনটা দুলছে তাকে আর সামনের গেটটাও দেখা গেল লোকটি প্রৌঢ় মুখের দাড়িগোঁপ সাদা কালোয় মেশানো কিন্তু চলাফেরায় এখনো শক্ত সমর্থ জোয়ান বলেই বোঝা যায় সবচেয়ে যে অদ্ভুত লাগলো তা লোকটার আধা মিলিটারি পোশাক শুধু নয় পিঠে রীতিমতো বাঁধা একটা বন্দুক যে বাড়িতে হ্যারিকেনের বেশি আলোর ব্যবস্থা নেই সেখানে এমন সশস্ত্র পাহারাদার কি কারণে একটু বিস্ময়ই হলো মনে দূরে আলো দেখেই আমরা নেমে দাঁড়িয়েছিলাম ট্যাক্সির সঙ্গে চুক্তি ছিল আমাদের জন্য যতক্ষণ দরকার অপেক্ষা করবে এবং তারপর এখান থেকেই আমাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে দারোয়ান এসে তালা খুলে গেটটা টেনে ধরতেই ভেতরে ঢুকতে ঢুকতে পরাশর বললে শিবপ্রসাদ জি জেগে আছেন তো অর্জুন সিং অর্জুন সিং এর যেমন চেহারা তেমনি মেজাজ আর কথার ধরনও আধা মিলিটারি রুক্ষ ভারী গলায় সে বললে अगर नींद में होता तो आपको बुलाया काहे आ? खुद যাকে देखिए অভদ্র জবাবের ধরন পরশর কিন্তু যেন গায়েই মাখল না আমাকে নিয়ে কাঁকর খেলা রাস্তায় এগোতে এগোতে হেসে বললে অর্জুন সিং আমার বড় খুশি নয় যে কথাটা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম তার করা হল আমাদের ট্যাক্সিটা তখন ড্রাইভার ঘুরিয়ে রাখছে ঘোরাবার মুখে গাড়ির হেডলাইটের আলোটা কয়েক মুহূর্তের জন্য এদিকে পড়ায় ওই গাঢ় কুয়াশার মধ্যেও যা দেখতে পেলাম তাতে বেশ অবাক হতে হলো শুধু বাড়ি নয় এটা ছোটখাটো একটা কারখানাও বটে টিনের শেড চিমনি উঁচু জলের ট্যাঙ্ক ক্ষণিকের জন্য আবছাভাবে সবই দেখতে পেলাম এরকম কারখানাওয়ালা বাড়ি এমন নির্জন অন্ধকার কেন ওই বন্দুক বাঁধা দারোয়ান অর্জুন সিং ছাড়া আর কেউ কোথাও আছে বলেও তো মনে হচ্ছে না ভুতুরে কারখানা বাড়ির চেয়ে বড় বিস্ময় তখনও আমাদের জন্য অপেক্ষা করে আছে একটু পরেই বুঝলাম চাইয়ে উপার যাইয়ে উপার লণ্ঠনের আলোয় পথ দেখিয়ে অর্জুন সিং যেখানে আমাদের পৌঁছে দিলে সেটা কারখানার ভেতরেই একটা থাকবার বাড়ি ছোটখাটো নয় বেশ বড়ই বলা যায় একটা হ্যারিকেন লণ্ঠন মাত্র সম্বল না হলে তার সাজসজ্জা আসবাবপত্র দেখেও খুশি হওয়া যেতেও মনে হলো অর্জুন সিং আমাদের হাতে হ্যারিকেনটা দিয়ে নিচের সিঁড়ির কাছ থেকে বিদায় নিয়েছিল পরাশরের এ বাড়ি ভালো করেই চেনা বুঝলাম হ্যারিকেনটা হাতে নিয়ে সিঁড়ি দিয়ে উঠে এক বারান্দা থেকে আরেকটা করিডোর ঘুরে সে যে ঘরটার সামনে গিয়ে থামল তার ভেতর থেকে একটা মৃদু আলো আসছে ভেতরে ঢুকে প্রথমেই মাঝখানে টেবিলে রাখা একটা জ্বলন্ত মোমবাতি চোখে পড়ল তারপর তা থেকে একটু দূরে কয়েকটা সোফা সেট যেখানে সাজানো সেখানে যিনি দাঁড়িয়ে আছেন তাকে দেখলাম বোঝা গেল ইনি শিবপ্রসাদ প্রথমে দেখে কেমন যেন পাথরের মূর্তির মতো নিশ্চল মনে হয়েছিল আমরা কাছে যেতে একটু নড়ে চড়ে বসলেন বসুন বসুন মিস্টার ভার্মা সঙ্গে কাকে নিয়ে এসেছেন মনে হচ্ছে হ্যাঁ আমার একজন বন্ধু ওর বাড়ি থেকেই আপনার টেলিফোনটা পাই ওর পরামর্শ আমার অনেক কাজে লাগে বলেই সঙ্গে আনলাম বলা বাহুল্য পরাশরের কৃতজ্ঞতায় আমি একটু খুশি হলাম পরাশর আর আমি একধারের একটা সেটে বসার পর শিবপ্রসাদজি আর একটা সোফায় বসলেন তার নড়াচড়া ও বসার ভঙ্গি থেকে কিছু বোঝবার জো নেই কিন্তু সঙ্গে কাকে নিয়ে এসেছেন শুনে যা অনুমান করেছিলাম এই প্রায় অন্ধকার ঘরেও চোখে কালো চশমা পরে থাকতে দেখে তার সমর্থন পেলাম শিবপ্রসাদজি অন্ধ ভদ্রলোকের চেহারা যাকে বলে বিশাল দশাশই বয়স পঞ্চাশের কাছাকাছি হলেও পেরিয়ে এখনো যায়নি বোধ হয় সামান্য একটা মোমবাতির আলোতেও তার চেহারা যতটুকু দেখা গেল তাতে একটা অভিজাত গাম্ভীর্যের ছাপ অত্যন্ত স্পষ্ট দৃষ্টিহীনতার জন্যই কিনা জানি না মানুষটি অভ্রভেদী পাহাড়ের মতো সুদূর একটি অটল প্রশান্তিতে পৌঁছে গেছেন মনে হয় সেই মানুষের পরের কথাবার্তায় তাই বুঝি অত বেশি চমকে উঠলাম একটু উত্তেজনা কি চাঞ্চল্য নেই ধীর স্থির গলায় শিবপ্রসাদজি বললেন আপনাকে কেন এত রাত্রে এমন ব্যস্ত হয়ে ডেকেছি ওটা আপনি কল্পনাও করতে পারবেন না মিস্টার ভার্মা মনে হচ্ছে আপনার ভাগ্নি মানে লক্ষ্মী দেবী আর তার স্বামী রতনলালজি নতুন কোনো চাল ছেলে আপনাকে শাসাচ্ছেন অবশ্য তার জন্য দুপুর রাত্রে আমাকে ডাকবার কারণটা সত্যি বুঝতে পারছি না পারবেন পারবেন এখনই পারবেন শুনুন মিস্টার ভার্মা লক্ষ্মীকে আমি খুন করেছি শান্ত গম্ভীর স্বরে আমি চমকে উঠলেও পরাশরের কোনো ভাবান্তর অন্তত বাইরে প্রকাশ পেল না প্রায় শিবপ্রসাদজির মতোই শান্ত স্বরে সে জিজ্ঞেস করলো কখন কিভাবে আজ ভোরবেলায় পিস্তলের গুলিতে শিবপ্রসাদ যেন নিত্য নৈমিত্তিক সকালে উঠে প্রাতভ্রমণের খবরের সুরে কথাগুলো বললেন আজ ভোরে যদি খুন করে থাকেন তাহলে এখন আমায় ডাকবার মানে পরাশরের প্রশ্নে শিবপ্রসাদ যে যা বলতে যাচ্ছিলেন তাতে গায়ে পড়ে এবার বাধা না দিয়ে পারলাম না মাফ করবেন শিবপ্রসাদজি আপনি আপনি পিস্তল দিয়ে গুলি করলেন বললেন অথচ আমার কথা শেষ করতে না দিয়ে শিবপ্রসাদ জি একটু তিক্ত স্বরে যেন বলে উঠলেন আমি অন্ধ মানুষ তবু কি করে গুলি করলাম ওই ভাবছেন তো দেখেন ওটা আমি পারি আপনাদের যেমন চোখের আমার তেমনি শুধু কানে শোনার জগৎ মানুষের চোখে দেখা ছবি আপনারা মনে করে রাখেন আর আমি রাখি কানে শোনা চেহারা শব্দভেদী বান যেমন ছিল তেমনি শুধু কানে শুনেই আমি লক্ষ্যে প্রায় নির্ভুলভাবে টিপ করতে পারি কিন্তু এই ক্ষমতায় যে এমন সর্বনাশ হবে ওটা আগে জানলে চোখের মতো আমার ডান হাতটাকে আমি পঙ্গু অচল করে দিতাম সুপ্রসাদজি থামলেন মনে হল এই প্রথম তার গলা যেন দুর্বার আবেগে রুদ্ধ হয়ে গেল কিছুক্ষণ তাকে চুপ করে থাকতে দিয়ে পরাশর দৃঢ় স্বরে বললে ঘটনার এত পরে কেন আমায় ডেকেছেন আমি জানি না তবে এক এক করে আমার কটা প্রশ্নের এবার জবাব দেওয়ার চেষ্টা করুন তো শিবপ্রসাদজি দিচ্ছি সবই দিচ্ছি গোড়া থেকে সমস্ত ব্যাপারটা বললে আশা করি আপনার সমস্ত প্রশ্নের জবাব আপনি পেয়ে যাবেন আপনাকে এত পরে কেন ডাকিয়েছি অভি বুঝতে পারবেন আর আপনার বন্ধুর খাতিরে সমস্ত ইতিহাসটাও আমি ব্রিফলি বলছি মিস্টার ভার্মা জাল ওষুধ তৈরির অভিযোগে আমার এই ফ্যাক্টরির যে মামলায় পড়েছিল ওটা বোধহয় আপনার বন্ধু জানেন না ও মামলায় ফ্যাক্টরির জিত হয়েছে ফের ভি আমি এই ফ্যাক্টরি বন্ধ করে রেখেছি বন্ধ রাখবার কারণ নেই যে মামলায় ওকালতির পেঁচে জিতলেও আমি ভেতরে ভেতরে খবর নিয়ে জেনেছি আমার ফ্যাক্টরিতে সত্যি সত্যি জাল ওষুধ গোপনে তৈরি হচ্ছে ও লক্ষ্মীর স্বামী রতনলালই আছে ওর পান্ডা મામલા જીતબારપોર હામી એ કંપની থেকে રતન কেতাই সরিয়ে দেবার জন্য লক্ষ্মীর শেয়ারে দুগুণ দাম দিয়ে তাকে সোপ কিনে নেবার প্রস্তাব করেছি এ ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় ও ভি আচ্ছা লেকিন রতনলালকে আমি এ চালাতে দিব না पर स्वामी রতনলালের পরামর্শে লক্ষ্মী আমারও প্রপোজালে অগ্রি করলো না আমাকে এই কোম্পানি থেকে অযোগ্য বলে সারাবার জন্য ওরা মামলা করছে আর দরকার হলে শুধু কোম্পানি নয় পৃথিবী থেকে সরিয়ে দেবে বলে আমায় শাসিয়েছে মিস্টার বর্মা ওই সাজানির পরই আমি আপনাকে প্রথম ডাকিয়ে পাঠাই আপনি জানেন আপনি যেখানে বি থাকুন দরকার হলে যাতে আপনাকে খবর দিতে পারি ও ব্যবস্থা আমি আপনাকে করতে বলি লেকিন আজ কোনো বিপদ থেকে বাঁচবার জন্য আপনাকে আমি ডাকিনি মিস্টার বর্মা দেখুন মৃত্যু ভয় আমার কোনো দিনই ছিল না শুধু রতনলালের মতো মানুষের উদ্দেশ্য যাতে সিদ্ধ না হয় इसीलिए আপনার হেল্প আমি চেয়েছিলাম लेकिन এখন যা ঘটে গেছে ওর পর আমি আর আমি আর পাশে চাই না মিস্টার বর্মা আই উইল সারেন্ডার টু দ্য পুলিশ আমি পুলিশের কাছে আত্মসমর্পণ করবো শুধু এই কোম্পানি যাতে রতনলালের হাতে না যায় সেজন্য কয়েকটা দরকারি দলিলপত্র আর প্রমাণ আমি আপনার হাতে দিয়ে ওর বিরুদ্ধে লড়বার ভারটা আপনাকে নিতে অনুরোধ করছি ইটস মাই ইটস মাই ভ্যামেন্ট রিকোয়েস্ট মিস্টার ভার্মা আপনি বলুন আমায় কোথা দিন কি আপনি এ ভার নেবেন নেব কিন্তু ব্যাপারটা কিভাবে কোথায় ঘটলো তা এখন আমি জানতে পারিনি জানাচ্ছি জানাচ্ছি যদিও শুধু জেনে রাখা ছাড়া ও ও বিষয়ে আপনার করবার কিছু নেই আমি তা চাইও না চুকনা মেনে ক্যা इसके लिए आई आई डिजर्व कैपिटल पनिशमेंट मिस्टर भरवाल लक्ष्मी और सामीर पुरामुर से अमर शत्रु हुए छे वो अपनी जानन पर अपनी ये भी जानन कि लक्ष्मी अमर कलीजा छिलो अमर जो बोले कठिन रोगे अमर अमर अमर चुखे दृष्टि चले गेलो और इसीलिए हमी शादी भी कर लाम ना हमारे एकमात्र बोन भी हुई लक्ष्मी के दो बोछरे लेके मारा गेलो अमी लक्ष्मी के चोखेर बोनिर मतो ಚುಕಿರ್ಮೂರಿಚ್ಚೆ ಬಿ ಜ್ಯಾದಾ ಸ್ನೇಹ ಆದೋರೆ ಮಾನೂಸ್ ಕೊರೆಚಿ ಮಿಸ್ಟರ್ ವರ್ಮಾ বোলপুর যতদূর সম্ভব সুপাত্র খুঁজে ওর বিয়ে বিয়াবি দিয়েছি আমাদের সমাজে ধনী অনেক আছে অনেক পর সত্যিকার বিজ্ঞান কম আছে এই রতনলাল ভিলেজ থেকে বিজ্ঞানের বড় ডিগ্রি নিয়ে এসেছে তোর সাদির যৌতুক হিসেবে ধন দৌলত তো দিলাম और हमारे कंपनीর অর্ধেক শেয়ার লক্ষ্মী নামে में लिखा पढ़ी करे दिलाम और रतनलाल के बनिया दिलाम मैनेजर আমি ভবিষ্য ছিলাম কে ওরা দুজনে দুচোখের মনি হয়ে আমার আমার অন্ধত্ব আর দুঃখ ঘুচিয়ে দেবে पर पर আমি এই ইয়ে सोचলাম কি বিদ্যা বুদ্ধিতে কিছু হয় না मिस्टर বর্মা अगर ক্যারেক্টার ঠিকJadi না सके রতনলাল সব কাঁচকোলমের ভিতরে একটা কি গোলমাল আমি महसूस করছিলাম पर ও صندوق কি আমি অতটা ইম্পর্টেন্স দিইনি Jal osuder bepar niye mamla uthar por, really I failed to digest anymore. আমি আগেই বলেছি মামলায় জিতলে ভি আমি সন্তুষ্ট হইনি রতনলালের শয়তানি সব প্রমাণ সংগ্রহ করে আমি ম্যানেজারি থেকে ওকে সরালাম পর অগেন লক্ষ্মী ওই রতনলালের কোথায় বেঁকে দাঁড়ালো मिस्टर বর্মা आप जैसे मुझे जानते हैं वो लक्ष्मीर चे भी हमारी मान बहुत बड़वा छे हमें ફોરન ફ্যাক্টরির গেটে তালা লাগিয়ে দিলাম নিজেদের জেনারেটর বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে পুরো বাড়ি ঘর আমার কারখানা সব অন্ধকার হয়ে গেল ওই বহুকালের বিশ্বাসী অর্জুন সিংকে ছাড়া আর কাউকে আমি এখানে রাখলাম না আমার উইল বদলাবার ব্যবস্থা করে রতনলালের গুপ্ত ঘাতকের ভয়ে সারাক্ষণ একটা রিভলভার নিজের কাছে নিয়ে থাকার অভ্যেস আমি করলাম আপনি জানেন আমার অনিদ্রা রোগ আছে ইনসোমনিয়া ইউজুয়ালি বহু রাতে আমার ঘুম আছে সকালে বেশ বেলা করে আমি উঠি কাল ভোরের কিছু আগে আমার ঘুম ভেঙে গেল আমার পাখি ঘর আপনাকে সেবার বোধহয় দেখিয়েছিলাম তো দৃষ্টির অভাব আমি শ্রুতির আনন্দ দিয়ে মেটাবার চেষ্টা করি আমার চিড়িয়া মহলে হরেক জাতের পাখি আছে বহুত সুকণ্ঠ পাখি আমি দেশ বিদেশ থেকে আনিয়ে খাঁচায় বন্দি করেছি মিস্টার ভার্মা ঘুম ভেঙে যাবার পর শোবার ঘরের পাশে আমি একটা কিসের শব্দ শুনলাম অর্জুন সিং নিচে আছে পাহারায় ওকে ডাকবার কোনো সময় নেই আমি ছট সে রিভলভারটা নিয়ে গেলাম এবারে সব ঘর দৌড়ছে আমার বহুদিনের অভ্যাসে মুখস্থ সহজ মানুষের মতো আমি চলাফেরা করতে যে পারিও বোধ আপনি লক্ষ্য করেছেন চিড়িয়ামহলে ঢোকা মাত্র ঘরের শেষ প্রান্তে আবার কিরকম যেন একটা আওয়াজ পেলাম ও স্পষ্ট একটা চাপা আক্রোশের গর্জন বললে তাকে বোঝানো যেতে পারে তারপরে সেদিক থেকে কারো বেগে ছুটে আসতে গিয়ে পাখিদের খাঁচা বারবার টুরের সঙ্গে একটা ধাক্কা লাগলো তখন নিশ্চিত ধারণা হয়ে গেল যে রতনলালের কোনো ভাড়াটে খুনে যেমন করে হোক পিছনে জমাদারের ঘোরানো ছেড়ে দিয়ে চিড়িয়া মহলে ঢুকেছে আমায় আক্রমণ করাই ওর লক্ষ্য আছে আমার দিকে পায়ের শব্দ এগিয়ে আসতে দেখে আমি পরম ঘুড়িটা ছুড়লাম আর আমার ঘুড়ি ছোঁড়া ধাক্কা লাগবার সঙ্গে সঙ্গে একটা শব্দ শুনলাম কোনটা আগে কোনটা পরে আমি বলতে পারবো না আর তারপরে সেই কাতর আর্তনাদ শুনলাম মিস্টার বর্মা পয়েন্ট ফ্রেন্ডস তোমার মনের স্টেশন <laughs> শুনছো রহস্য রোমাঞ্চ ফ্রেন্ডস এ চিড়িয়ামালে ঢোকা মাত্র ঘরের শেষ প্রান্তে আবার কিরকম যেন একটা আওয়াজ পেলাম ও একটা চাপা আক্রোশের গর্জন বললে তাকে বোঝানো যেতে পারে তারপরই সেদিক থেকে কারো বেগে ছুটে আসতে গিয়ে পাখিদের খাঁচা পারবার টুরের সঙ্গে একটা ধাক্কা লাগলো তখন নিশ্চিত ধারণা হয়ে গেল যে রতনলালের কোনো ভাড়াটে খুনে যেমন করে হোক পিছনে জমাদারের ঘোরানো ছেড়ে দিয়ে চিড়িয়া মহলে ঢুকেছে আমায় আক্রমণ করাই ওর লক্ষ্য আছে আমার দিকে পায়ের শব্দ এগিয়ে আসছে দেখি আমি পরম গুলিটা ছুড়লাম আর আমার গুলি ছোড়া ধাক্কা লাগবার সঙ্গে সঙ্গে একটা শব্দ শুনলাম কোনটা আগে কোনটা পরে আমি বলতে পারবো না আর তারপরে সেই কাতর আর্তনাদ শুনলাম মিস্টার বর্মা তীব্র আর্তনাদ যেন আবারও তার বুক বিদীর্ণ করে দিল এমনভাবে শিবপ্রসাদজি হঠাৎ থামলেন অত্যন্ত সংযত মানুষ কিন্তু বেদনায় রুদ্ধ কণ্ঠে আর ভাষা বার করতে পারলেন না কিছুক্ষণ তাকে সামলাবার সময় দেবার জন্যই কিনা জানি না পরাশর একটা অবান্তর প্রশ্ন জিজ্ঞেস করে বসল আপনার রেভলভারের শব্দে পাখিগুলোর ভয়ে প্রায় মারা যাবার অবস্থা নিশ্চয়ই না না মিস্টার ভার্মা আমার রিভলভারে সাইলেন্সার লাগানো আছে লক্ষ্মীর আর্তনাদ শুনে ওটা ছুঁড়ে ফেলে দিয়ে আমি যত তাড়াতাড়ি সম্ভব ওদিকে এগিয়ে গেলাম কিন্তু সেই বিচলিত অবস্থায় আমার মুখস্থ গতিবিধি আমি তখন ভুলে গেছি কি সেই জন্য একটা বাধা পেয়ে যখন জায়গাটায় পৌঁছলাম তখন বহুত হাজড়ে ওখানে কাউকে পেলাম না শুধু কাতর গুঙানির সঙ্গে মেঝের ওপর পা ঘষে ঘষে চলার একটা শব্দ পেলাম শুধু কাতর গঙ্গানির সঙ্গে মেঝের ওপর পা ঘষে ঘষে চোরার একটা শব্দ পেলাম আমি বুঝলাম লক্ষ্মী লক্ষ্মী আহত হয়ে কোনো রকমে পালিয়ে যাচ্ছে আমি চিৎকার করে উঠলাম লক্ষ্মী লক্ষ্মী রুক যা রুক যা মেরি বিটিয়া রুক যা মত যা লক্ষ্মী মত যা মত যা কিন্তু কোনো শব্দ তারপর আর নেই কোথায় গেল কোথায় গেল লক্ষ্মী ওই ঘরে কোথাও তার অজ্ঞান কিংবা প্রাণহীন দেহ পড়ে আছে নিশ্চয়ই আমার পক্ষে খুঁজে বার করা তখন সম্ভব নয় আমি নিজের ঘরে এসে তাড়াতাড়ি করে ঘন্টা বাজিয়ে অর্জুন সিংকে ডাকলাম রিভলভার ছোঁড়ার কথা ওকে না জানিয়ে অর্জুন সিং আসা মাত্র ওকে বললাম অর্জুন সিং गजब হো গিয়া মুঝে মহসুস होता है কি চিড়িয়া ঘর মে কোই ঘুসা जाओ চাও চাও চাও চাও देखो দেখো देखो দেখো हाँ, যাতা হুসা हूँ যাতা হুসা कोई नहीं साहब कोई नहीं कोई नहीं चिड़ियाघर में कोई नहीं साहब पर ओ, कंपाउंड से तुम किसी को आते या जाते हुए देखा है नहीं साहब कोई आया नहीं कोई गया भी नहीं साहब तो আমি তখন সত্যি দিশাহারা মিস্টার বর্মা পুরো ঘটনাটা স্বপ্ন না সত্যি ওটাই আমার সন্দেহ হতে লাগলো পর স্বপ্ন যে নয় ও জানতে ভি দেরি হলো ना মনের উদ্বেগে অস্থিরতায় আমি কটা ঘুমের বড়ি বাধ্য হয়ে খেয়ে সবে বোধহয় একটু তন্দ্রায় আচ্ছন্নতায় ডুবেছি ফোনের আওয়াজে আমার ঘুম ভেঙে গেল আর ঘুম ভাঙার পরে আমি শুনলাম কি ঘড়িতে ডাং ডাং করে সকাল ছোটা বাজছে আর ফোন করছে রতনলাল মিস্টার বর্মা রতনলালের গলা তখন কোনো শয়তানের নয় যেন দেবদূতের বলে আমার মনে হলো আমি ওকে পুছলাম লক্ষ্মী লক্ষ্মী বাড়িতে আছে লক্ষ্মী বাড়িতে আছে কিনা জিজ্ঞাসা করছেন আপনি লক্ষ্মীর খোঁজ করছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সে সে সে কোন কোথায় আছে কেমন আছে কোথায় আছে কেমন আছে কিছুই জানেন না রতনলালের গলার নিষ্ঠুর বিদ্রুপ কত তীক্ষ্ণ ওটা ভাববার মতো সময় তখন আমার ছিল না মিস্টার ভার্মা আমি ওকে আবার জিজ্ঞেস করলাম আমি জানি আমি জানি ভোরের একটু আগে সে আমার এখানে এসেছিল লুকিয়ে কেন এসেছিল আমি জানি না ভোরের একটু আগে এসেছিল বলছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলছি তো আমি আমি আমি ভাবতেই পারিনি কি ওরম অসময়ে অমন ভাবে লক্ষ্মী আসতে পারে হ্যাঁ, হ্যাঁ, আমি আমি না জেনে তাকে গুলি করেছেন না জেনে নয় সব জেনে শুনে মতলব করে না না না না কোথায় কোথায় কোথায় লক্ষ্মী কোথায় রসলাল বলো বলো বউ কোথায় আছে কেমন আছে গুলির কথা যখন জানো তখন সে যেভাবে হোক বাড়িতে ফিরতে পেরেছে বলে আমার মনে হচ্ছে হ্যাঁ ফিরেছে শুধু প্রাণটুকু নিয়ে ফিরেছে তাও কতক্ষণ থাকবে আর জানি না নেই নেই নেই নেই কিসে লক্ষ্মীকে বাঁচাতেই হবে যত টাকা লাগে আমি আমি তুমি ওকে কোনো হাসপাতালে কেন নিয়ে যাওনি ডাক্তারকে তুমি না ডাকিনি হাসপাতালেও নিয়ে যায়নি কেন যায়নি তা বুঝতে পারছেন কেন কেন ডাক্তার ডাকলে কি হাসপাতালে নিয়ে গেলে প্রথমে কি প্রশ্ন হবে তা আশা করি বুঝতে পারছেন সেই প্রশ্নের সঠিক জবাব দেব কিনা সেটা জানবার জন্যই ফোন করছি দেবে দেবে দেবে নিশ্চয় দেবে নিশ্চয় দেবে যা বলবার সব বলবে আমি আমি আমি আমি নিজে সব স্বীকার করব আমার মান সম্মান হয়েছে যে জীবনের মানে চেয়ে লক্ষ্মীর জীবনের দাম আমার কাছে অনেক বেশি তুমি তুমি তুমি তুমি লক্ষ্মীকে এখনই হাসপাতালে নিয়ে যাও না যাব না লাল আপনার মান সম্মান ঐশ্বর্য জীবন সবকিছু চেয়ে লক্ষ্মী বড় বলছেন জরুর তার জন্য কি ত্যাগ করতে পারেন বলুন বলুন কি ত্যাগ করতে পারেন মিস্টার ভার্মা আমি বুঝতে পারলাম কি শেতান রতনলাল আমার হৃৎপিণ্ডে মোচড় দিয়ে তার আর যা আদায় করবার করে নিতে চাইছে তখন আমার ন্যায় অন্যায় উচিত অনুচিত ভাবার কোনো ক্ষমতা ছিল না আমি রতনলালকে বললাম বাড়ি আমি সব সব রতনলাল লেকিন তুমি আর দেরি করো না দেরি করো না না করব না কিন্তু আপনার আর দেরি করা চলবে না আমি এক্ষুনি যাচ্ছি আপনিও কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের পদ ছেড়ে দেওয়ার জন্য চিঠি তৈরি করে রাখুন সেই সঙ্গে আপনার নিজের সমস্ত শেয়ার লক্ষ্মীর নামে ট্রান্সফার করবার জন্য যা যা প্রয়োজন সব করবেন এটা না করলে লক্ষ্মীকে বাঁচাবার ব্যবস্থা তুমি করবে না না ঠিক আছে ঠিক আছে তুমি এসো তুমি যা বলছো আমি সব করে রাখবো লেকিন সবার আগে তুমি লেচমিকে হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করে এসো রতনলাল আমি এক ডক্টরকে বুলাও এক ডক্টরকে বুলা তাই ডাকিয়েছি আপনি তৈরি থাকুন রতনলাল ফোন ছেড়ে দিল মিস্টার ভার্মা ওর আধ ঘন্টার মধ্যে রতনলাল এলো যা সে চেয়েছিল যা যা চেয়েছিল সব ব্যবস্থা যত দূর সম্ভব আমি তখন করে রেখেছি ওগুলো ওর হাতে তুলে দেবার আগে আবার জিজ্ঞেস করলাম রথলাল লক্ষ্মীর কি ব্যবস্থা করে এসেছো তুমি অ্যাম্বুলেন্সে খবর দিয়েছি তারা আসছে এখন আপনার কাছ থেকে যা যা পাওয়ার আশা করি সেগুলো না পেলে অ্যাম্বুলেন্সের দরকার নেই বলে জানিয়ে দেব ভেতরটা আগুন হয়ে উঠলেও বাইরে কিছু বললাম না সব কিছু দিলাম রতনলালকে সে আরো কিছু সই করাতে চাইলো ওই ভি করে দিলাম তার মধ্যে লক্ষ্মীকে গুলি করার স্বীকারোক্তিও কাগজপত্রগুলো নিয়ে চলে যাওয়ার আগে কোথায় গুলিটা করেছি ও দেখিয়ে দিতে বললে চিড়িয়ামহলের কথা জানিয়ে বললাম কি ইচ্ছা করে তুমি নিজে গিয়ে দেখতে পারো মিস্টার রতনলাল চলে যাবার পরে কি যন্ত্রণা কি উদ্বেগে আমি কাটিয়েছি আপনাকে বোঝাতে পারবো না এভরি হাফ অ্যান আওয়ার ফোন করেছি রতনলালকে কখনো পেয়েছি কখনো পাইনি ও জানিয়েছে কি ভাবনার কিছু নেই লক্ষ্মীর উপযুক্ত ব্যবস্থাই হয়েছে কোন হাসপাতালে ওকে পাঠিয়েছে কিছুতেই আমাকে বলতে চাইনি রতনলাল বললে আমি তখনই সেখানে ছুটে যেতাম পর ওটুকু সান্ত্বনাও আমাকে পেতে দেয়নি তারপর ঘন্টা তিন আগে রাত দশটা নাগাদ সে ফোন করে জানালো কি লক্ষ্মী সব শেষ সব শেষ পেশোকে বিসাジェル মোটর দিব কালবাবে বকচলা লকে কুলা থেকে ওলকি এসে পিতা বলেছে আপ তো এলজুই সে ওস্তাদ দিজে গাড়ি চালিয়ে কুদরকবে বাড়ি থেকে পৌঁছে ও কাললতো লালকে মে বটন চালাতে না চালাতে সে এক্সসেসিভ ব্লাড শেড জুনো জ্ঞান হারিয়ে ফেলে রক্তdataloader ও সেটাকে হাসপাতালে دیا সে তরবহার কাছে মিটতে করে মূল কবর দিয়ে ওই সব কাগজপত্রে আধারবে ওসা করে ওর হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ বাদে মানে লক্ষ্মী লক্ষ্মীর মৃত্যু হয় পুলিশের কাছে সমস্ত জানিয়ে লক্ষ্মীর মৃতদেহ পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করিয়ে তারপর সে আমাকে অত রাত্রে ফোন করেছিল এ ফোনের অন্য উদ্দেশ্য আছে পুলিশকে এই খুনের বিষয়ে তার জবানবন্দি দিলেও আমার স্বীকারপত্র সে তখনও পুলিশের হাতে দেয়নি আমার কাছে কিছু দাম পেলে এই স্বীকারপত্র সে আমায় ফেরত দিতে পারে এই এই রতন লালের বক্তব্য মিস্টার বার্মা ও আমার বিরুদ্ধে মুখে যাই বলুক স্বীকারপত্র না পেলে প্রমাণের অভাবে আরো কালতির জোরে মামলা ফেসে যেতে পারে এই কথা আমাকে বুঝাতে চায় রতনলাল गुस्से में हमी ओके जहन्नम में जेते बोले फोन नमिया रखे छी मिस्टर बरवा पूरी समय धोर से कोखो लास में हमी जाली लप पर उरा आंसू किया ना आंसू का में नीचे तक सब कोता जाला वो उस सैतानी पेजे रतल्ला जाग की छूटे ता लोभ सो कोने छे नची मेरे मृत्यु पर आई आई आई ननुजा ही सामी सुबह तार जाग की जो सब सही पावे আমি ম্যানেজিং ডিরেক্টরের পদ তো ছেড়েই দিয়েছি না দিলেও এই অপরাধের শাস্তির পরে কোম্পানিতে আমার তো কোনো জায়গা থাকবে না মিস্টার বর্মা তখন এই রতনলাল নির্বিবাদে আবার এই ফ্যাক্টরিতে তার নকল ওষুধের ব্যবসা চালাতে পারবে বলে আশা করছে পর মানে আমি ওই আশাতে ছাই দিতে চাই মিস্টার বর্মা গোপনে সন্ধান নিয়ে জাল ওষুধের ব্যাপারে তার কাজ করবেন যেসব প্রমাণ আমি অলরেডি পেয়েছি ওগুলো সব আমি আপনার হাতে দিচ্ছি ওরা সব প্রমাণপত্র কিভাবে ব্যবহার করতে হবে ও আপনার চেয়ে ভালো কেউ জানে না ওর মতো শয়তান যাতে ওষুধের নামে মানুষকে বিষ দেবারের সুযোগ না পায় মিস্টার বর্মা ইটস মাই হার্টিয়েস্ট রিকোয়েস্ট আপনি বইটা দেখবেন প্লিজ প্লিজ মিস্টার বর্মা প্লিজ সুপ্রসাদজি থামলেন মুখ দেখে মনে হয় অপরাধের শাস্তি যেন নিজেই তিনি নিজেকে এখন থেকেই দিয়েছেন একটু চুপ করে থেকে পরাশর বললে আমায় যে ভার দিচ্ছেন আমি তা নিতে আপত্তি করব না কিন্তু এই অপরাধে আপনার শাস্তি যে হবেই তাই বা ভাবছেন কেন আপনি সত্যিই তো ভুল বুঝে গুলি ছুড়েছিলেন আপনার স্বীকারোক্তি আপনি যাই দিয়ে থাকুন নিছক দুর্ঘটনা ধরে নিয়ে বিচারক আপনার কোনো শাস্তি নাও দিতে পারেন কিন্তু আমি আমি শাস্তি চাই আমি শাস্তি চাই মিস্টার বার্মা আদালতের বিচারে মুক্তি পেলেও বেঁচে থাকবার কোনো আগ্রহ আর আমার থাকবে বলে আপনি মনে করেন না না কেউ না দিক কেউ না দিক চরম দণ্ড আমি নিজে নিজের হাতে দেব আপনার রিভলভারটা কোথায় বললাম তো ওটা লক্ষ্মীর ডাক শুনে আমি ছুঁড়ে ফেলে দিয়েছিলাম তাহলে সেখানে সেটা পড়ে আছে হুম চলুন সেটা একবার দেখি ঠিক আছে দেখতে চান তো চলুন কিন্তু আমি কিছু ভুল বলেছি মনে করবেন না আমার এই রিভলভার দিয়ে গুলি আমি সত্যি সত্যি করেছি আর উসকে বাদ রিভলভার যে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম অভি ঠিক প্রসাদের কথায় যে ঠিক কয়েক মুহূর্ত বাদেই তার প্রমাণ পাওয়া গেল রিভলভারটাকে সত্যি সত্যি পাওয়া গেল চিড়িয়া মহলের মেঝেতেই পুলিশের কথা মনে করে পরাশর সেটা যেমন আছে তেমনি রেখে দেবার কথা সুপ্রসাদকে জানালে তারপর একটু যেন দ্বিধা করে জিজ্ঞেস করলে এ বিষয়ে আমার করণীয় কিছু নেই শিবপ্রসাদজি আপনিও তা চান না কিন্তু নিজের একটু কৌতূহল মেটাতে আপনার অর্জুন সিংকে দু একটা কথা জিজ্ঞেস করতে পারি জরুর জিজ্ঞেস করতে পারেন কিন্তু অর্জুন ভি ও পুরো ব্যাপারের কিছুই জানে না ওর নিশ্চয়ই ধারণা কোনো বদমাশ গুন্ডা লুকিয়ে আছে কিনা দেখবার জন্য ওকে আমি ডেকেছিলাম লক্ষ্মী যে এখানে এসেছিল ওর আমার গুলিতেই সে যে মারা গেছে এসব ওর কল্পনার বাইরে আছে মিস্টার বার্মা শিবপ্রসাদজি আমাদের বিদায় দিলেন সিঁড়ি দিয়ে নামতে নামতে সামান্য মোমবাতির আলোয় তার আবছা যে মূর্তি দেখলাম তা বুঝি কোনোদিন ভুলবার নয় অসীম বেদনা হতাশা আর জীবন সম্বন্ধে বিতৃষ্ণার সঙ্গে একটা সৌম্য আভিজাত্য যেন সেই অস্পষ্ট চেহারায় মিশে আছে অর্জুন সিংকে জেরা করে সত্যি কোনো লাভ হলো না একে তার সেই মিলিটারি মেজাজ তার উপর পরাশরের ওপরে কি কারণে কে জানে সে যেন গোড়া থেকেই বেশ বিরূপ পরাশরের প্রশ্নগুলোকে সে যেন গ্রাহ্যই করলে না কাল রাত্রে তুমি কি কোনো সময় ঘুমিয়ে পড়েছিলে অর্জুন সিং পরাশরের প্রশ্ন শুনে ভ্রুকুটি কুটিল দৃষ্টিতে তার দিকে চেয়ে অর্জুন সিং অত্যন্ত রূঢ় স্বরে বললে হ্যাঁ। না মানে তোমার তো বয়স হয়েছে তাই ভাবছিলাম ভোরের দিকে যদি কোনো কারণে একটু ঘুমিয়ে পড়ে থাকো ऐसा जिस दिन होगा नौकरी छोड़ देंगे हम তাহলে জেগে জেগেও তুমি ভোরের দিকে কাউকে এই কম্পাউন্ডে ঢুকতে কি বেরোতে দেখো নি ভোরবেলা কেউ এখানে আসেনি সকাল সাতটা হা সাত বাজে রতনলালজি এসে ফের চলে গেছে হা আর প্রশ্ন করা নিরর্থক বুঝে পরাশর ক্ষান্ত হলো ট্যাক্সিতে বাড়ি ফিরতে ফিরতে কিন্তু মনে হলো কি একটা প্রশ্ন যেন পরাশরের মনকে খোঁচা দিচ্ছে কৌতূহল মেটাতে জিজ্ঞেস করলাম <clears throat> কি ভাবছো বলো তো পরাশর কোথাও কি কিছু গোলমাল আছে বলে মনে হচ্ছে না ঠিক বুঝতে পারছি না তবে আর যে যাই বলুক অর্জুন সিং যে ঠিক বলছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই <laughs> কি এমন কথা বলেছে অর্জুন সিং যে তার আবার সত্যি মিথ্যের তারিফ করছো কিছুই বলেনি কিন্তু যা বলেছে তার দামই হয়তো যথেষ্ট ছোট একটু সত্য বলে বড় মিথ থেকে ঢাকাও তো যায় পরশরের কথার হেঁয়ালি বোঝা ভারী মুশকিল নির্বোধ প্রতিপন্ন হওয়ার ভয়ে দ্বিতীয় প্রশ্ন আর করলাম না যথাসময়ে শিবপ্রসাদজির খুনের মামলা আদালতে উঠল যিনি নিহত তিনি স্ত্রীলোক ও সুন্দরী যুবতী হলেও ব্যাপারটায় প্রণয় ঘটিত কিছু নেই বলে খবরের কাগজে মামলাটা সম্বন্ধে তেমন উৎসাহ দেখা গেল না শুধু মোটামোটা খবরগুলোই সংক্ষেপে সেখানে পাওয়া গেল মামলাটা অত্যন্ত সহজ সরল তার মধ্যে জটিলতা কিছু নেই শিবপ্রসাদজি নিজেই অপরাধ স্বীকার করেছেন ডাক্তারের রিপোর্টে লক্ষ্মী দেবীর গুলি খাওয়া মৃত্যুর আনুমানিক যে সময় দেওয়া হয়েছে তার সঙ্গেও শিবপ্রসাদজির জবানবন্দির সময় মিলে গেছে মৃতার দেহে যে গুলি পাওয়া গেছে ব্যালিস্টিক রিপোর্টে তা শিবপ্রসাদেরই রিভলভারের সেটাও প্রমাণ হয়েছে রিভলভারের ওপরেও শিবপ্রসাদের হাতের ছাপ স্পষ্ট এরপর মামলার রায় যে কি হবে সে বিষয়ে কারো কোনো সন্দেহের অবকাশও থাকবার কথা নয় সেরকম সন্দেহ পরাশরেরও ছিল না তবু খবরের কাগজের রিপোর্ট পড়তে পড়তে একদিন সে প্রচন্ড উত্তেজিত হয়ে নিজের মনেই বলে উঠল মিথ্যে মিথ্যে মিথ্যে সব মিথ্যে সব মিথ্যে আমার ঘরে বসেই সকালবেলা সে কাগজ পড়ছিল চা খেতে খেতে তার এই অপ্রত্যাশিত উত্তেজনায় বিস্মিত হয়ে বললাম আচ্ছা খবরে কাগজের অর্ধেক খবরই যে মিথ্যে সেটা কি প্রথম আবিষ্কার করলে আমার পরিহাসের কোনো জবাব না দিয়ে সে গম্ভীর মুখে বললে চলো তো চলো তো আজই হাজতে শিবপ্রসাদজির সঙ্গে দেখা করতে হবে মানে আমাকেও সঙ্গে নিতে চাও হ্যাঁ, হ্যাঁ তোমারও থাকা দরকার বলা যায় না বোধহয় হাজতে দেখার ব্যবস্থা করার জন্যই কথাটা শেষ করি হনহন করে বেরিয়ে গেল পরাশর শিবপ্রসাদজির সামনে পরাশরের উগ্র মূর্তি দেখে আমি প্রায় হতভম্ব দেখা হবার পরেই তার প্রথম রুক্ষ অভিযোগ হলো শিবপ্রসাদজি আমার মিথ্যে কথা কেন বলেছিলেন বলুন কেন বলেছিলেন মিথ্যে কথা শিবপ্রসাদজির সৌম্য প্রশান্ত মুখেও কেমন একটা অস্বস্তির ছায়া পড়ল কি কি মিথ্যা বলেছিলাম মিস্টার ভার্মা আমি তো মনে করতে পারছি না মনে করতে পারছেন না আপনার চিড়িয়ামহলের একটা দেওয়ালে রিভলভারের একটা গুলি পাওয়া গেছে জানেন জানেন একটা নয় রিভলভার থেকে দুটো গুলি ছোড়া হয়েছে অথচ আপনি বলেছেন একটি মাত্র গুলি করে মামাজি ডাক শুনে রিভলভার আপনি ফেলে দেন বর্মা আমি ওই সময় এত বিচলিত ছিলাম ঠিক কি করেছি আমার সহি মনে নেই হবি সত্তা কি জানি হয়তো দুটো গুলি ছুঁড়ে থাকবো ছুঁড়ে থাকবো নয় সত্যিই ছুঁড়েছেন আমার কাছে আর উদাস মহত্বের ভান করবেন না যে দুবার গুলি আপনি বেশ হিসেব করে জেনে শুনেই ছুঁড়েছেন আর কেন ছুঁড়েছেন আমি ধরতে পারিনি মনে করেছেন আমাকে ফাঁকি দেওয়া অত সহজ নয় শুনুন যতই বাহাদুরি করুন আপনার অন্ধ হাতে টিপ এমন কিছু নির্ভুল নয় স্পষ্ট একটা আওয়াজ না পেলে আপনি লক্ষ্য ঠিক করতে পারেন না প্রথম গুলিটা সেই স্পষ্ট একটা শব্দের প্রতিক্রিয়ার আশাতেই আন্দাজে ছুঁড়েছিলেন মামাজি বলে লক্ষ্মী দেবী আর্তনাদ করবার পর বেশ তাক করে দ্বিতীয় গুলি ছোড়েন লক্ষ্মী দেবীকে মারাই আপনার উদ্দেশ্য ছিল মুখে আপনি যাই বলুন আপনার একমাত্র ভয় ওই ফ্যাক্টরির কর্তৃত্ব হারানো অর্ধেক শেয়ার লক্ষ্মী দেবীর হবার দরুন সেই আপনার সবচেয়ে বড় পায়ের কাঁটা লক্ষ্মী দেবী ও রতনলালজি আপনাকে সরাবার জন্য মামলা করছেন লক্ষ্মী দেবীকে শেষ করতে পারলেই রতনলালও ঠুটো সেই হিসেব করেই সব আটঘাট বেঁধে লক্ষ্মী দেবীকে মেরেছেন আচ্ছা, ইয়ে, ইয়ে তো ফির ভি আমার সে অপরাধের বিচার তো হচ্ছেই আমার কৃতকর্মের শাস্তি তো আমি পেতে যাচ্ছি না যাচ্ছেন না সেইখানে আপনার চালাকি সমস্ত দোষ অকপটে স্বীকার করার ছলেই আপনি আসল সত্য আড়াল করে দিতে চাইছেন ব্যাপারটায় অভাবিত দুর্ঘটনা রং লাগিয়েছেন অতি কৌশলে আর আপনি মনে মনে সে কথায় জানেন যে অনিচ্ছাকৃত দুর্ঘটনার নামেই আপনি রেহাই পেয়ে যাবেন আদালতে সহানুভূতিতে বর্মা কিন্তু আমি যদি পরাশর বর্মা হই তাহলে ন্যায় বিচারে কোনো স্খলন আমি হতে দেব না লক্ষ্মী দেবীকে কি কৌশলে সেদিন ভোরে আনিয়েছিলেন সেটাকেই শুধু বার করতে চাই একটু বিদায় সম্ভাষণের জন্যও পরাশর সেখানে দাঁড়াল না গলা নামিয়ে কথা সে বলেনি আশপাশের আরও দু চারজনের কানে কথাটা গেছে বিলক্ষণ তাদের বিস্মিত কৌতূহলী দৃষ্টির সামনে দিয়ে গটগট করে সে আমায় নিয়ে বাইরে বেরিয়ে এলো জেল থেকে ফেরবার পথে পরাশরের মেজাজ বুঝে অনেকক্ষণ কিছু বলতে সাহস করিনি বেশ কিছুটা সময় বাদে একটু দ্বিধা ভরে বললাম একটা কথা জিজ্ঞেস করতে পারি না পারো না তার বদলে একটা রহস্যের মানে খুঁজে পাও কিনা সেটা চেষ্টা করে দেখো কি কি কি কি রহস্য যুক্তিতে অমন ফাঁক রাখা সত্ত্বেও কেন শিবপ্রসাদজি তা ধরিয়ে দিলেন না সেই জন্যই রতনলালজির কাছে একবার মাপ চাইতে যাওয়া দরকার লালবাজারে অবশ্য তার আগে একটু গালাগাল দিয়ে আসতে হবে পরাশরের কথা শুনে আমি তো রীতিমতো হতভম্ব সব আবুল তাবলের মানেটা কি শিবপ্রসাদজির এই সহজ সরল মামলার ভাবনায় পরাশরের কি মাথার গোলমাল হয়ে গেল সেই রকম কিছু হওয়া যে অসম্ভব নয় ঘন্টা কয়েক বাদে তার যেন আরও জোরালো প্রমাণ পেলাম লালবাজারের কোনো বিভাগের ছোট না বড় কোনো কর্তা না চুনোপুটির সঙ্গে সে তখন দেখা করে এসেছে আমি জানি না কিন্তু বাড়িতে এসে ইজি চেয়ারে হেলান দিয়ে সেই যে ভোম মেরে বসেছে আর পরাশরের মুখে কোনো সারা শব্দ নেই এই মামলারই কোনো জম্পেশ জট ছাড়াতে সে তন্ময় যখন ভাবছি তখন হঠাৎ সে যা প্রশ্ন করে বসল তাতে আমার সত্যি চক্ষু স্থির ধ্যান ভেঙে পরাশর আমার দিকে ফিরে অত্যন্ত ব্যস্তভাবে জিজ্ঞেস করলে সে কবিতার লাইনটা কি বলেছিলাম মনে আছে কবিতা হ্যাঁ সেই যে তোমার জন্য সেদিন বানালাম তুমি তুমি এখন কবিতা ভাবছো হ্যাঁ ভাবছি আরে কবিতা ছাড়া ভাববার আছেটা কি আরে একবার কবিতাটা বলবে আমারই মনে পড়ছে হ্যাঁ, হ্যাঁ অন্ধ চোখে না না না না বোঝা চোখে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বোঝা চোখে হাট বসে উদিত বলাকা ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি যে কবিতার লাইনটাকে নয় পরাশরের পরের কথায় তা বোঝা গেল কিংবা বলা যায় মাথামুন্ডু কিছুই বোঝা গেল না তার প্রলাপের আত্মগ্লানিতে যেন জ্বলে মরছে এইভাবে পরাশর দাঁড়িয়ে উঠে বললে এই কবিতার লাইনটা আমি ভুলে গিয়েছিলাম এমন অপদার্থ আমি ওই নন্দী সাহেব এসে গেছেন চলো রতনলালজি বাড়ি হ্যাঁ বাইরের দরজা দিয়ে সত্যি তখন স্যুট পরা এক ভদ্রলোক ঢুকছেন তিনি নন্দী সাহেব বলে পরিচয় পেলাম পরাশরের এলোমেলো কথার মানে কিছু থাক বা না থাক রতনলালজির দর্শন পাবার এই সুযোগ সত্যি আমি ত্যাগ করতে পারলাম না বাড়ি নয় ফ্ল্যাট আগেকার সাহেবপাড়ার দোস্তির মতো হাল ফ্যাশনের বড় মানুষই আস্তানা অটোমেটিক লিফট দিয়ে উঠে কলিং বেল টিপতেই যেভাবে উর্দি পড়া বেয়ারা এসে রতনলালজির কাছে নিয়ে গেল তাতে মনে হলো পরাশর আগে থাকতেই ফোনে যোগাযোগ করে রেখেছে রতনলালজি উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে করমর্দন করে আমাদের বসতে বললেন আরে আসুন আসুন আসুন প্লিজ কাম আসুন নিজে তিনি বসলেন বিরাট একটি অর্ধচন্দ্রাকার সেক্রেটারিয়েট জাতীয় টেবিলের ওপাশে আর সকলে বসলেও পরাশর তখনও দাঁড়িয়ে এবং এক দৃষ্টি চেয়ে আছে রতনলালজির দিকে রতনলালজি অস্বস্তি বোধ করলেন কিনা জানি না কিন্তু কৌতুকেশ্বরেই বললেন আমার চেহারায় এত কিছু বিশেষত্ব আছে বলে তো <laughs> জানতাম না বিশেষত্ব নয় দেখছি সাধারণত <laughs> আপনার চেহারা আর পাঁচজন ধনী ব্যবসাদার কি শিল্পপতির মতো একটু ধূর্ত একটু ভূতা একটু দাম্ভিক একটু সুবিধাবাদী একটু বেপরোয়া একটু ভীতু একেবারে সহজ সাধারণ এই চেহারা দেখে আশ্বস্ত হলাম রতনলালজি পটের ছবির মতো শান্ত সৌম্য অভিজাত ধার্মিক চেহারায় ঘেন্না ধরে গেছে রতনলালের মতো আমিও অন্তত পরাশরের এ ধরনের বক্তৃতা শুনে বেশ একটু বিমূঢ় আধুনিক সাহেবী পোশাকে রতনলালজিকে ভালোই দেখাচ্ছে তার চেহারা আহামুরি না হলেও কুশ্রিও বলা যায় না কিন্তু তা নিয়ে পরাশরের এত উচ্ছ্বাসের কোনো মানেই বুঝতে পারলাম না আমাদের অবস্থা অনুমান করেই বোধ হয় পরাশর আবারও বলতে শুরু করলে ভাবছেন এসব কথা বলার মানে কি হুম মানে একটা আছে মশাই আপনার সম্বন্ধে অত্যন্ত ভুল ধারণা একটা হয়েছিল স্বীকার করছি চরিত্রের বেলা যেমন চেহারার বেলাতেও তেমনই ভুল ধারণাটা যে কেটে গেল তা আপনাকে খুশি হয়ে না জানিয়ে পাচ্ছি না <laughs> কি ভুল ধারণা আমার সম্বন্ধে ছিল আপনি জাল ওষুধ তৈরি করেন হ্যাঁ? আরে তার ফয়সালা তো হাইকোর্টেই হয়ে গেছে তবু দুর্জনের মুখ কি বন্ধ থাকে রতনলালজি আপনি যে এই কারবারের পান্ডা এরকম কয়েকটা প্রমাণ একজন কিন্তু আমাকে দিয়েছেন আপনাকে জব্দ করার জন্য মশাই কে দিয়েছে হ্যাঁ? স্বয়ং স্বনামধন্য শিবপ্রসাদ জি তো তাছাড়া আর কি হবে বলুন কর্তৃত্বের লোভে নিজের ভাগ্নিকেই যিনি মারতে পেরেছেন আমার এটুকু উপকার করতে তিনি পেছপাও হবেন কেন ঠিক বলেছেন রতনলালজি আমরা শিবপ্রসাদজির প্রমাণগুলো আপনার হাতে দিতেই তো এসেছি আর সেই সঙ্গে এই কথাটাও আমরা বলতে এসেছি যে আপনি সত্যিই ভাগ্যবান দুদিন আগে যার স্ত্রী নির্মমভাবে খুন হয়েছেন তাকে আপনি ভাগ্যবান বলেন হাসি মিলিয়ে গিয়ে রতনলালজির স্বরে এবার তিক্ত জ্বালা ফুটে উঠল পরাশর কিন্তু অবিচলিতভাবে বললে হ্যাঁ তবু ভাগ্যবানই বলি কারণ কপাল ভালো না হলে ওই খুনের দায়ে আপনি তো পড়তে পারতেন রতনলালজি আমি রতনলালজির মুখে বিমূঢ়তার সঙ্গে বিরক্তির ছায়া কি করে ধরুন ভোরের আগে না হয়ে মাঝরাত্রে যদি লক্ষ্মী দেবী তার মামার সঙ্গে লুকিয়ে দেখা করতে আসতেন ধরুন অর্জুন সিং ছেলেবেলা থেকে মানুষ করেছে বলে লক্ষ্মী দেবীর প্রতি তার একটা অসীম স্নেহ থাকায় সে জেনে শুনেও চিড়িয়ামহলের পেছনের ঘোরানো সিঁড়ি দিয়ে তার উঠে যাওয়ার বাধা দিত না ধরুন লক্ষ্মী দেবীকে বাড়ি থেকে গোপনে বেরোতে দেখে সন্দেহক্রমে আপনি তার অনুসরণ করতেন আর চিড়িয়া মহলে ঢোকবার পর তাকে ধরে ফেলতেন ধরুন সে মামাজির কাছে সব অন্যায়ের জন্য মাপ চেয়ে আশ্রয় নেবার জন্য এসেছে বুঝে আপনি জোর করে তাকে ফিরিয়ে নিয়ে যাবার চেষ্টা করতেন ধরুন আপনাদের ধস্তাধস্তির শব্দে ঘর থেকে বেরিয়ে এসে শিবপ্রসাদজি খুনি গুন্ডা ভেবে গুলি করতেন ধরুন সেই মুহূর্তে ছুটে আসতে গিয়ে টুলে ধাক্কা খেয়ে হুমড়ি খেয়ে পড়বার জন্য গুলিটা ফসকে যেত আর লক্ষ্মী দেবীর মুখ দিয়ে মামাজি বলে আর্তনাদ বেরিয়ে আসতো এবার ধরুন বিচলিত শিবপ্রসাদজি সেদিকে গিয়ে পৌঁছবার আগেই আপনি এসে লক্ষ্মী দেবীর নাকে মুখে ক্লোরোফর্ম গোছের কিছু একটা চাপা দিয়ে তার কণ্ঠ তো বটেই শ্বাসও প্রায় রুদ্ধ করে অজ্ঞান করে দিতেন ধরুন শিবপ্রসাদজি অর্জুন সিংকে ডাকতে যাওয়ার সময় তার ফেলে দেওয়া রিভলভারটা সাবধানে রুমালে জড়িয়ে কুড়িয়ে নিয়ে অচেতন লক্ষ্মী দেবীকে ঘোরানো সিঁড়ি দিয়ে আপনি নামিয়ে নিয়ে যেতেন ধরুন অর্জুন সিং সে সময় উপরে উঠে আসার দরুন নির্বিবাদে লক্ষ্মী দেবীকে বাইরে নিয়ে গিয়ে মোটরে আপনি বাড়ি নিয়ে আসতেন ধরুন বাকি রাতটা ভেবে ভেবে শিবপ্রসাদজির ভুলে রিভলভার চালানোটা কাজে লাগাবার ফন্দি আপনি বার করতেন এইবার ধরুন সকাল ছটা নাগাদ শিবপ্রসাদজিকে ফোন করবার পর তার মুখে গুলি করার সময় সম্বন্ধে ভুল ধারণা জেনে নিয়ে আপনি ফন্দিটা একটু পাল্টাতেন ধরুন সাইলেন্সার লাগানো শিল্পসার রিভলভার দিই অসন্দিগ্ধ লক্ষ্মী দেবীকে মেরে আপনি তাকেও কোনো হাসপাতালে নিয়ে গিয়ে তুলতেন ধরুন তারপর সেখানে যা জবানবন্দি দেবার দিয়ে শিবপ্রসাদজির কাছে গিয়ে যা যা আদায় করবার আপনি করতেন তারপর ধরুন গুলি ছড়বার জায়গা দেখবার ছুতোয় আপনি চিড়িয়ামহলে গিয়ে রুমাল জড়ানোর রিভলভারটা এক জায়গায় ফেলে আসতেন ধরুন তারপর সারাদিন মিথ্যে স্টোক দিয়ে রাত্রে শিবপ্রসাদজিকে নিংড়ে আরও কিছু আদায় করবার আশায় সঠিক খবর দিয়ে আপনি তার স্বীকারোক্তিটা উপযুক্ত দামে বিক্রি করবার প্রস্তাব করতেন নিজেকে ভাগ্যবান প্রমাণ করতে এত কিছু ধরতে যাব কেন রতনরঞ্জের মুখে সেই এক ঈষৎ ধূর্ত কৌতুকের হাসি তাহলে ভাগ্য খারাপ মেনে নিয়ে কথাগুলো সত্য বলেই ধরুন হোয়াট ডিউ মিন কি বলতে চান আপনি এক মুহূর্তে রতনলালজির মুখের চেহারা আর গলার স্বর কিরকম হিংস্র হয়ে উঠল তীব্র কণ্ঠে বললেন আমার সঙ্গে তামাশা করতে এসেছেন আপনারা সেই প্রসাদ দিন নিজে মুখে স্বীকার করেছেন ভোরের কাছাকাছি লক্ষ্মী সেখানে যায় আর তিনি গুলি করেন গুলি করেন ঠিকই কিন্তু সেই গুলি চিড়িয়ামহলে দেয়ালে বিঁধে আছে আর ভোর সম্বন্ধে তাঁর ধারণাটা ভুল আর সেই ভুল একটা মামুলি পুরনো কবিতার আধুনিক রূপ দেওয়ার কথা মনে না পড়লে হয়তো আমি ধরতেই পারতাম না জানেন তো কবিতাটা এই কবিতাটা হলো পাখি সব করে রব রাতি পোহাইল লক্ষ্মী ও আপনার ধস্তাধস্তির শব্দে চিড়িয়ামহলের পাখিরা জেগে ওঠে ডাকতে শুরু করে অন্ধ মানুষ অনিদ্রায় অর্ধেক রাত জেগে সবে একটু তন্দ্রা এসেছে তন্দ্রা ভেঙে যাওয়ার পর পাখির আওয়াজ শুনে তার ভোর বলে মনে হয়েছে আর এই ঘটনার পর ঘুমোবার বড়ি খেয়ে সত্যি ঘুমিয়ে না পড়লে সময়ের হিসেবে অতটা ভুল নিশ্চয়ই তার হতো না আই রাইট যাক আর বাক্যবায় নয় ইন্সপেক্টর নন্দী ওয়ারেন্টটা বার করে হাত কটা লাগান কিন্তু দেখুন সরি সরি রতনলালজি রতনলালজি মানতেই হচ্ছে আপনার ভাগ্যটা সত্যিই খারাপ রতনলালজিকে লালবাজারে নিয়ে যাওয়ার পর বাড়ি ফেরার পথে পরাশরকে জিজ্ঞেস করলাম এখন সবই বুঝলাম পরাশর কিন্তু লকআপে শিবপ্রসাদজিকে গিয়ে অমন মিথ্যে ধমকাবার মানেটা কি একটু বলবে মানে হুম <laughs> আরে ওটা খানিকটা বাহাদুরি খানিকটা রতনলালের চর যদি কেউ থাকে তাকে ধোঁকা দিয়ে রতনলালকে আশ্বস্ত করে পাঠাবার ফিকির আর ওই যুক্তির মধ্যে কি ফাঁক তুমি রেখেছিলে যেটা শিবপ্রসাদজি ধরিয়ে দেননি বললে সে ফাঁক ধরতে চাইলে সে কথাগুলো আরো একবার মনে করে আওড়াও কিংবা কোথাও লিখে নিয়ে বারবার তন্ন তন্ন করে খোঁজো ফাঁক ধরতে পারলে আমায় চিঠি দিও আমি এখন কলকাতার বাইরে যাচ্ছি কবিতা লিখতে কবিতা লিখতে হ্যাঁ কোথায় যাচ্ছ আরে ঠিকানাটা বলো যদি দরকার পড়ে তাহলে আমার কথা শেষ করতে দিলে না জমেরা তো দূরের কথা প্রশ্নটি পারতে না পারতেই পলাশর ভিড়ের মধ্যে এঁকে বেঁকে ছুটে সোজা একটা চলন্ত ট্রামে লাফিয়ে উঠে পড়ল কবিতার ঘণ্ট পাকানোতে গলা মেলানোর দলে আজও প্রেমেন্দ্র মিত্র ওরফে কৃত্তিবাস হয়ে গল্প তো শোনালাম আমি আর ছিল অর্জুন সিং হীরালাল শীল রতনলাল বিমল কোনার লক্ষ্মীর মামাজি চিৎকার তুহিনার পরাশর বর্মা গৌতম ব্যানার্জি ও হ্যাঁ শিবপ্রসাদজিও তো ছিলেন সেও আমি সতীনাথ বিজিএম আর এস এফ এক্স এর জম্পেশ ব্ল্যান্ডিংয়ে জমজমাট সাসপেন্স তৈরি করেছে রাজা সেনগুপ্ত ফাইভ সিক্স ফাইভ সিক্স নাইন